আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে ও আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে ছেলের ভাত খাবো বলে ও আমি ছেলের ভাত খাবো বলে আশা করেছিলাম রে ছেলের সংসারে আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে অন্ধ বলে ছেলে আমার খেয়াল রাখে না অন্ধ বলে ছেলে আমার খেয়াল রাখে না খাওয়ার জন্য ঘুরে বেড়াই খেতে দেয় না খাওয়ার জন্য ঘুরে বেড়াই খেতে দেয় না এক মুঠো ভাত খাওয়ার জন্য ও আমি এক মুঠো ভাত খাওয়ার জন্য করি দারে দারে রে নিজের ঘর ছেড়ে আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে কত কষ্ট করে আমি ছেলে মানুষ করলাম কত কষ্ট করে আমি ছেলে মানুষ করলাম চোখ বিক্রি করে ওরে ডাক্তারি শেখালাম চোখ বিক্রি করে ওরে ডাক্তারি শেখালাম আমার কথা ভুলে আজ ও সে আমার কথা ভুলে আজ বইয়ের কথায় চলে রে বৌমা আমার মারে আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে ছেলের জন্য আমি আজ দৃষ্টি হারালাম ছেলের জন্য আমি আজ দৃষ্টি হারালাম সেই ছেলে আজ আমার বানালো গোলাম সেই ছেলে আজ আমার বানালো গোলাম আমাকে চাকর ভেবে ও সে আমাকে চাকর ভেবে নানা কাজ করায় রে বৌমা ধরে মারে আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে ছেলের ভাত খাবো বলে ও আমি ছেলের ভাত খাবো বলে আশা করেছিলাম রে ছেলের সংসারে আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে ছেলে আমি মানুষ করে এই উপহার পেলাম ছেলে আমি মানুষ করে এই উপহার পেলাম ছেলের কাছে আজ আমি বোঝা হয়ে গেলাম ছেলের কাছে আজ আমি বোঝা হয়ে গেলাম যখন তখন ছেলে আমার ও সে যখন তখন ছেলে আমার ধরে ধরে মারে রে বলি কাহারে আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে ও আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে বদোয়া করব না আমি দোয়া দিয়ে যাব বদোয়া করব না আমি দোয়া দিয়ে যাব ছেলের ভাত চাই না আমি চেয়ে মেঙে খাবো ছেলের ভাত চাই না আমি চেয়ে মেঙে খাবো রহমাতুল্লাহ বলি তোরে ওরে রহমাতুল্লাহ বলি তোরে বাপের সেবা করিস রে মারিস না ধরে আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে ছেলের ভাত খাবো বলে ও আমি ছেলের ভাত খাবো বলে আশা করেছিলাম রে ছেলের সংসারে আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে ও আমার কপাল মন্দ হলো রে ছেলে মানুষ করে